যখন যেমন তেমন সেছে যখন যেমন তেমন সেছে হরেক সুর গাই গা মসজিদে যাই মন্দিরে যাই আমরা কেমন মুসলমান যখন যেমন তেমন সেছে হরেক সুর গাই গান মসজিদে যাই মন্দিরে যাই আমরা কেমন মুসলমান মসজিদে যাই মন্দিরেও যাই আমরা কেমন মুসলমান মোরে মোরে মূর্তি গড়ে করছি কিসের অর্চনা বলছি আবার দরাজ গলায় এসব তেমন দোষের নাম মোরে মোরে মূর্তি গড়ে করছি কিসের অর্থরা বলছি আবার দরাজ গলায় এসব তেমন দোষের নাম সাম্যবাদের ধুয়া তুলে নেংটি পরে ফুল হাতে বড় দিনের অনুষ্ঠানে যাচ্ছি ছুটে গির্জাতে সাম্যবাদের ধুয়া তুলে নেংটি পরে ফুল হাতে বড় দিনের অনুষ্ঠানে যাচ্ছি ছুটে গির্জাতে উপরেতে সাজগুজ কত দেখায় যত সাধুর পান উপরেতে সাজগুজ কত দেখায় যত সাধুর পান ভিতরে পাই সব দুষ্টমি লুকিয়ে রাখে শয়তান যখন যেমন তেমন সেজে অনেক সুরে গাহি গান যখন যে মন তে মন সেজে হরেক সুরে গাই গান মসজিদে যাই মন্দিরে যাই আমরা মন মুসলমান মসজিদে যাই মন্দিরেও যাই আমরা মন মুসলমান সত্যটাকে আড়াল করে মন গড়া সব পত আয় না যায় করে বীর্য মাতৃ প্যাগোড়ায় সত্যটাকে আড়াল করে মন গোড়া সব ফতোয়ায় না জায়জকে জায়জ করে বীর্য মাতৃ প্যাগোড়ায় ব্যক্তি পূজার মঞ্চে উঠে প্রকৃতিতে দিচ্ছি ফুল দোষ দিচ্ছি বাধ্য হলাম দেখছি না নিজের ভুল ব্যক্তি পূজার মঞ্চে উঠে প্রকৃতিতে দিচ্ছি ফুল দোষ দিচ্ছি বাধ্য হলাম দেখছি না তো নিজের ভুল বড় দাদার মন রান্ধাতে চলছে শিক্ষা ও নির্বাণ বড় দাদার মন রক্ষার্থে চলছে শিক্ষা ও নির্বাণ মনের মাঝে প্রশ্ন জাগে আমরা কেমন মুসলমান মনের মাঝে প্রশ্ন জাগে আমরা কেমন মুসলমান যখন যেমন তেমন সেজে হরেক সুরে গাই গান যখন যে মন তেমন সেজে হরেক সুরে গাই গান মসজিদ যাই মন্দিরেও যাই আমরা কেমন মুসলমান মসজিদ যাই মন্দিরেও যাই আমরা কেমন মুসলমান কথায় কথায় মৌলবীদের ঘাড়ে নানা দোষ দিয়ে সকাল হতে সন্ধ্যা বদি ফিরছি বাজে গীত গয়ে কথায় কথায় মৌলবীদের ঘাড়ে নানা দোষ দিয়ে সকাল হতে সন্ধ্যা বদি ফিরছি বাজে গীত গয়ে কথায় কাজে ধর্মের উপর অধর্মকে দিচ্ছি ঠাই দেশ ভরে বেহায় মন্দ কাজে বাধা নাই কথায় কাজে ধর্মের উপর অধর্মকে দিচ্ছি ঠাই দেশ ভরে বেহায় পড়াই মন্দ কাজে বাধা নাই ঘুমের ক্ষতি বলছে নাকি শুনে পজরের আজান ঘুমের ক্ষতি বলছে নাকি শুনে পচরের আজান সাহিত্যিক আর বুদ্ধিজীবী কবি নয় আস্থা শয়তান সাহিত্যিক আর বুদ্ধিজীবী কবি নয় আস্থা শয়তান যখন যেমন তেমন সেজে হরেক সুরে গাহি গান যখন যেমন তেমন সেজে হরেক সুরে গাই গান মসজিদে যাই মন্দিরেও যাই আমরা কেমন মুসলমান মসজিদে যাই মন্দিরেও যাই আমরা কেমন মুসলমান যখন যেমন তেমন সেজে হরেক সুরে গাই গান মসজিদ যাই মন্দিরেও যাই আমরা কেমন মুসলমান মনের মাঝে প্রশ্ন জাগে আমরা কেমন মুসলমান সাহিত্যিকার বুদ্ধিজীবী কবি নয় আস্থা শয়তান ভিতরে তার সব দুষ্টামি লুকিয়ে রাখে শয়তান This track is downloaded from BDLove24.com.